মন যে আমার রয় না ঘর রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা মন যে আমার রয় না ঘর রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা কিসের আকর্ষণে চায় চলে যায় বাধা মনে না মন যে আমার মন যে আমার রায় না ঘরে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা আশেক তোমার যারা তোমার প্রেমে পাগল সাবে নিখিল বিশ্বধারা প্রেমে তোমার মাতোয়ারা আশেক তোমার যারা আমায় দিদার দিয়ে আমায় দিদার দিয়ে ধন্য করো ফেলে দিও না যে আমার যে আমার রয় না রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা মক্কা ছেড়ে তুমি যখন এলে মদিনায় খুশির বন্যা সৃষ্টি রাজি মাতম খেলে যায় মক্কা ছেড়ে তুমি যখন এলে মদিনায় খুশির বন্যা সৃষ্টি রাজে মাতম খেলে যায় তাহার সুরে সুরে শিশুরা তো গাইল যে বন্দনা মন যে আমার মন যে আমার রয় না ঘরে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা ওই মদিনার মাটি চলে ধন্য কর দেখা দিয়ে দাও না গো হৃদয়টাকে ভরে আমার পাগল মনটা আমার পাগল মনটা যায় ছুটে যায় কারণ মনে না মন যে আমার জামার রায় না করে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা ঘুচাও গো মনের ব্যথা দেখা দাও আমারে সুপারিশ করিও আমার কঠিন হাসরে ঘুচাও গো মনের ব্যথা দেখা দাও আমারে সুপারিশ করিও গো কঠিন হাসরে আমার সেই বিপদে আমার সেই বিপদে তুমি ছাড়া উপায় রবে না আমার রায় আমার রায়নাঘর রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা কি যে আকর্ষণ যায় চলে যায় বাধা মানে না যে আমার মন যে আমার রায় থাকতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা মন যে আমার রায় না করে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা